আমরা আমাদের অনুষ্ঠানে এমন এক মহান ব্যক্তিত্বের কথা স্মরণ করব যার কথা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম স্বয়ং বলে গিয়েছেন শ্রোতামণ্ডলী আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন এফ এম তরঙ্গে একশো দশমিক সাতে অনুষ্ঠানের শুরুতেই চলুন আমরা শুনে নিই আমাদের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিয়াল খামেসের প্রদত্ত গত শুক্রবার জুমার সারাংশ জুমার সারাংশ আমাদেরকে পড়ে শোনাচ্ছেন মৌলানা তারেক আহমদ তারেক মোবাসের সাহেব আমাদের প্রাণপ্রিয় ইমাম হজরত খলিফাতুল মাসি আল খামেস এদুল্লাহ বিনাসলি আজিজ গতকাল পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ লন্ডনের বাইতুল ফুদ মসজিদে প্রদত্ত জুমার খোদ্বায় পুনরায় কয়েকজন নিষ্ঠাবান বদ্রি সাহাবির স্মৃতিচারণ করেন হুজুর গতকাল সর্বপ্রথম হজরত খালেদ বিন কায়েস রাদিল্লাহর উল্লেখ করেন তিনি খাজরাজ গোত্রের শাখা বনু ব্যাজার সদস্য ছিলেন তার পিতার নাম ছিল কায়েস বিন মালেক আর মাতা ছিলেন সালমা বিন হারসা তার স্ত্রীর নাম উম্মে রাবি পুত্রের নাম ছিল আব্দুর রহমান তিনি আকাবার দ্বিতীয় বয়তে অংশগ্রহণ করেন তিনি বদর ও ওহদের যুদ্ধে যোগদানের সৌভাগ্য লাভ করেছিলেন দ্বিতীয় সাহাবি হলেন হজরত হারেস বিন খাজামা রদিয়াল্লাহ তালহ তার ডাকনাম ছিল আবু বিশ্বের তিনি খাজরাজ গোত্রের সদস্য ছিলেন বদর ওহদ খন্দক সহ সকল যুদ্ধে তিনি মহানবী সাহা ইসলামের সহযোদ্ধা ছিলেন মহানবী সাহা ইসলাম তার ও হজরত আয়াস বিন বোকায়ের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন স্থাপন করেছিলেন তাবুকের যুদ্ধের সময় মহানবী সাহা ইসলামের উঠ হারিয়ে গেলে মুনাফিকরা সেটি নিয়ে বিরূপ মন্তব্য করে বলে যে নিজের উটের খবরই জানে না সে আবার আকাশের খবর জানে কি করে উত্তরে মহানবী বলেন আমি শুধু তাই জানি যার সংবাদ আল্লাহ আমাকে অবহিত করেন এরপর তিনি বলেন এখন উঠের খবরও খদাদলা আমাকে অবগত করেছেন যে উপত্যকার অমুক ঘাটিতে সেটি রয়েছে এরপর হারেস রাদিল্লা আনুকে তিনি সেই উট আনতে পাঠান চল্লিশ হিজড়িতে হজরত আলী রাদিল্লাত রানুর খেলাফতকালে সাতষট্টি বছর বয়সে হজরত হারেস মদিনায় মৃত্যুবরণ করেন পরবর্তী সাহাবি হলেন হজরত খোনায়স বিন হুজাফা রাদিল্লা তালানু হজরত আবদুল্লাহ বিন হুজাফা তার ভাই ছিলেন তিনি দারে আরকাম যুগের পূর্বেই ইসলাম গ্রহণ করেন আবিসিনিয়ায় দ্বিতীয় দফার হিজরতে তিনি অংশ নেন মদিনার প্রথম দিকের হিজরতকারীদের তিনি অন্তর্ভুক্ত ছিলেন তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বদরের যুদ্ধ থেকে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন তিনি উম্মুল মোমিনিন হাজরত হাফসা বিনতে উমর রাদিল্লাহ তালাহুর প্রথম স্বামী ছিলেন حضرت خونس مت مہانبی صلی اللہ علیہ وسلم اسلام سیبار ایک ہی ساتھ حضد امر ازرت رنہ অসাধারণ সেবার প্রতিদানস্বরূপ হজরত হাফসাকে বিবাহ করেন মহানবী সাল্লাহ আসলাম স্বয়ং হজরত খোনাসের জানাজা পড়ান এবং তিনি হজরত উসমান বিন মাজুনের পাশে জান্নাতুল বাকিতে সমাহিত হন মহানবী সাল্লাহামের সাথে হজরত হাফসা বিনতে ওমর হজরত রানহুর বিয়ে সম্পর্কে সিরাত খাতামান্না বিন গ্রন্থে বিস্তারিত বিবরণ রয়েছে পরবর্তী সাহাবি হজরত হারসা বিন নোমান রদিউল্লাহ তালা আনহু তার ডাকনাম ছিল আবু আবদুল্লাহ তিনি আনসারি সাহাবি ছিলেন এবং খাজরাজ গোত্রের শাখা বনু নাজ্জারের সদস্য ছিলেন তিনি বদর ওহদ খন্দক সহ সকল যুদ্ধেই অংশ নিয়ে নিয়েছিলেন তিনি মহানবী সাহসলামের বিশিষ্ট সাহাবিদের মধ্যে গণ্য হতেন হজরত ইবনে আব্বাস রাদিল রাহন বর্ণনা করেন একবার মহানবী সাহসলামের সাথে জিব্রাইল আলাহ সাল্লাহাম বসে ছিলেন এবং হুজুর সাল্লাহ আলসালাম নিচু স্বরে তার সাথে কথা বলছিলেন তখন হজরত হারসা তাদের পাশ দিয়ে যান কিন্তু তিনি মহানবী সাহসলামকে সালাম করেননি জিব্রাইল জানতে চান হারসা কেন সালাম দেয়নি আপনাকে মহানবী সাহসলাম হারসার কাছে এর কারণ জানতে চাইলে তিনি জবাব দেন আমি আপনার কাছে একজনকে বসে থাকতে দেখেছি যার সাথে আপনি নিচু স্বরে কথা বলছিলেন আমি চাইনি আমার সালামে আপনাদের আলাপচারিতায় কোনো বিঘ্ন ঘটুক তাই সালাম দেয়নি মহানবী সালাম বলেন তুমি তাকে দেখতে পেয়েছিলে কি তিনি বলেন জি আমি তাকে তাকে দেখতে পেয়েছি হুজুর বলেন তিনি জিব্রাইল আলাইসাল্লাম ছিলেন মহানবী সালাম আরও বলেন জিব্রাইল তাকে জানিয়েছিলেন যে হারসা সেই আশি জনের একজন যারা হুনায়নের যুদ্ধের দিন মহানবী ইসলামের সাথে অবিচল ছিলেন আর জান্নাতে তাদের ও তাদের সন্তানদের রিস্ক আল্লাহ তালার দায়িত্বে রয়েছে মহানবী সাসলাম তার সাথে খুবই সদ্ব্যবহার করতেন তিনি শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন কিন্তু তা সত্ত্বেও মহানবী সাসলামের নসিয়ত পালনার্থে সেই অবস্থা নিয়েই সবসময় দরিদ্রদের খাবার দিয়ে সাহায্য করতেন কথিত আছে হাজরত হারসার বসত বাড়ি মদিনায় মহানবী সাসমের ঘরের নিকটেই অবস্থিত ছিল এবং বিভিন্ন সময় তিনি নিজের ঘরগুলো মহানবী সাসমের সেবায় উৎসর্গ করতেন যখন হজরত আলী রাজিলাত আনহুর সাথে হজরত ফাতেমা রাজিলাত আনহার বিয়ে হয় তখন প্রথমে হজরত আলী কিছুটা দূরে একটি ঘরের বন্দোবস্ত করেন এবং সেখানেই নতুন বিবি নিয়ে বসবাস আরম্ভ করেন পরে মহানবী সাসম হজরত ফাতেমাকে তার কাছাকাছি এসে থাকার জন্য বলেন হজরত ফাতেমা নিবেদন করেন হে আল্লাহ রসুল আপনি হারসাবিন নোমানকে বলুন তিনি যেন অন্যত্র স্থানান্তরিত হয়ে যান এবং তার ঘরটি আমাদেরকে দিয়ে দেন মহানবী সাসম বলেন হারসা আগেও কয়েকবার তার ঘর আমার প্রয়োজনে ছেড়ে দিয়েছে তাকে আবারও স্থানান্তরিত হতে বলতে আমি লজ্জাবোধ করছি হারসা যখন এই কথা জানতে পারেন তখন তিনি সেই ঘর থেকে নিজেই স্থানান্তরিত হয়ে মহানবী আসলামের কাছে যান এবং নিবেদন করেন হে আল্লাহ রসুল আমি জানতে পেরেছি আপনি ফাতেমাকে আপনার কাছাকাছি রাখতে চান আমার এই ঘরটি বনু নাজ্জারের ঘরগুলোর মধ্যে আপনার ঘরের সবচাইতে নিকটতম আমি ও আমার সকল সম্পদ আল্লাহ ও তার রসুলের জন্য উৎসর্গ করছি হে আল্লাহ রসুল আমার যে সম্পদই আপনার পছন্দ হবে তা আপনি নিয়ে নিন সেটি নিঃসন্দেহে আমার সেই সম্পদের চেয়ে অনেক বেশি প্রিয় হবে যা আপনি নেবেন না মহানবী হাসান তার এই আবেদন গ্রহণ করেন এবং তার বরকতের জন্য দোয়া করেন তিনি আমির মোয়াবিয়ার যুগে মৃত্যুবরণ করেন বলে জানা যায় পরবর্তী সাহাবি হজরত বশির বিন সাদ রাদিলত রানু তার পিতার নাম সাদ বিন সালাবা আর হজরত সিমাক বিন সাদ ছিলেন তার ভাই তার স্ত্রীর নাম আমরা বিনতে রবাহা তিনি অজ্ঞতার যুগেও লিখতে জানতেন যা খুব কমই লোক জানত সেই যুগে আকাবার দ্বিতীয় বয়তের সময় ইসলাম গ্রহণ করেন তিনি বদর ওহদ খন্দকসহ সকল যুদ্ধই মহানবী আসলামের সাথে অংশ নিয়েছিলেন মহানবী আসলাম সপ্তম হিজড়ির সাবান মাসে তার নেতৃত্বে ত্রিশ জনের একটি প্রতিনিধি দলকে ফাদাক অভিমুখে যুদ্ধাভিযানে প্রেরণ করেন সেখানে তাদের সাথে তীব্র যুদ্ধও হয় হজরত বশির পরম বীরত্বের সাথে লড়াই করেন লড়াইয়ের সময় তার গোড়ালিতে তরবারির আঘাত লাগে এবং সবাই মনে করে যে তিনি শহীদ হয়ে গেছেন সন্ধ্যা হলে শত্রুরা সেই স্থান ছেড়ে চলে যাওয়ার পর তিনি সংজ্ঞা ফিরে পান এবং পরবর্তীতে মদিনায় ফিরে আসেন সে বছরই সাওয়াল মাসে মহানবী সাসাম তাকে তিনশো সাহাবি সহ গাতফান গতির উদ্দেশ্যে এক অভিযানে প্রেরণ করেন তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য জোটবদ্ধ হচ্ছিল হজরত বশির তাদের ছত্রভঙ্গ করে দেন তার পুত্র আছে নোমান বিন বশির বর্ণনা করেন আমার পিতা আমাকে কিছু সম্পদ দান করেন এবং এই বিষয়টি মহানবী সাহসামকে অবহিত করেন মহানবী সাহসাম তাকে প্রশ্ন করেন তুমি কি তোমার সব পুত্রকে এমনটি দিয়েছো তিনি বলেন না তখন মহানবী সাহসাম বলেন তাহলে তাকে যা দিয়েছো তা ফেরত নিয়ে নাও এই ঘটনাটি সহি বোখারি এবং মুসলিম শরীফে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে হাজ মুসলিম মহদ রাজিলত রানু এই বিষয়টিকে বিস্তারিতভাবে আলোচনা করেছেন হুজুর রাজিলত রানুর মতে এই নির্দেশটি অধিক মূল্যবান ও গুরুত্বপূর্ণ জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য ছোটোখাটো জিনিস বা উপহারের ব্যাপারে নয় এমন জিনিস যা কোনো একজন সন্তানকে দান করলে অন্যদের সে ব্যাপারে আপত্তি সৃষ্টি হতে পারে বা তারা নিজেদেরকে বঞ্চিত ভাবতে পারে তেমন বস্তু বা উপহারের ক্ষেত্রে মহানবী ইসলাম এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন উত্তরাধিকারীদের ভেতর সম্পত্তি বন্টন বা হেবা করার চমৎকার ইসলামী শিক্ষা সম্পর্কে হুজুর আইদুল্লাহ বেনাসলি আজিজ এখানে বিস্তারিতভাবে উল্লেখ করেন সম্পত্তি বন্টন বা হেবা করার সময় সবাইকে এই নীতি দৃষ্টিগোচর রাখার অনুরোধ জানান হুজুর আইদুল্লাহ বেনাসলি আজিজ হজরত আবু বকর আজিল্লাহ রাহুর খিলাফতকালে দ্বাদশ হিজিতে হজরত বশির বিন সাদ হজরত খালেদ বিন ওয়ালিদের যুগান্তকারী আইনুত তামামার আইনুত তামার যুদ্ধে অংশ নেন এবং শাহাদাত বরণ করেন নবী সাল্লাহ আসলাম যখন হুদাইবিয়ার সন্ধির পরের বছর জিলকাদ মাসে ওমরার জন্য মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন তখন হজরত বশিরকে অস্ত্রশস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করেছিলেন কোরাইশদের সাথে চুক্তি অনুসারে মুসলমানরা মক্কায় কেবলমাত্র কোষবদ্ধ তরবারি নিয়ে যাবার কথা ছিল কিন্তু যেহেতু এই আশঙ্কাও ছিল যে কুরাইশরা তাদের সাথে চুক্তি নাও মানতে পারে তাই মহানবী সাসম যুদ্ধের অস্ত্রশস্ত্র সাথে নিয়েই যাত্রা করেন পরবর্তীতে যখন দেখেন কুরাইশরা কোনো বাধা দিচ্ছে না তখন অস্ত্রশস্ত্র সেখানেই রেখে অগ্রসর হন এবং হজরত বশির বিন সাদ اور آ جن سہابی کے تر پہ رکھے جان حضرت بشیر بین سعد سے آنسار چلین جن ساکیفا بنو سایدائے حضرت ابو بکرز رانے پر چہانبی مترپت نہیں مہازیرو آنسار مدد بھیترکن سرٹی ہو سکیفا بنو سایدائے آنسارا یہ آلوچنت چلین جو خلیفا آنسار مدد ہوا حضرت آبو بکر হজরত উমর রাজিয়াল আনহু প্রমুখ মহাজিরগণ যখন এই কথা জানতে পারেন তখন তারা সেখানে গিয়ে তাদেরকে বুঝান এবং স্বয়ং একজন আনসারি সাহাবি অন্য আনসারি সাহাবিদেরকে মহানবী আসলামের বাণী স্মরণ করান যে খলিফা কুরাইজদের মধ্য থেকে হবেন বলে মহানবী সাল্লাহ আসলাম বলে গেছেন যা হোক মহানবী আসলামের বাণী স্মরণ পড়া মাত্রই আনসাররা খেলাফতের দাবি পরিত্যাগ করেন এবং সবাই হজরত আবু বকর রাজিয়াল আনহুর হাতে বয়াত করেন হজরত বশির তাদের মধ্যে প্রথম ছিলেন এবং তিনিও আনসারদেরকে খেলাফতের দাবি পরিত্যাগের উপদেশ প্রদান করেছিলেন বলে ইতিহাস থেকে জানা যায় তিনি রাজিয়াল ایک محبوب کے درد کی بھائی پڑتے ہیں محنبی تا اہم کو جانانا ہے صحابی شکیے دین سے چل سلی محمد محمدین کما سل আলে ইব্রাহিমা ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা বারাকতা আলা আলে ইব্রাহিমা ফিল আলামিন ইন্না কাহমিদুম মজিদ হুজুর আইদুল্লাহ বেনাস্তা আজিজ দরুদ পাঠ করে সাহাবিদের স্মৃতিচারণ শেষ করেন এরপর বাংলাদেশের উল্লেখ করে হুজুর বিশ্ব আহমদিয়া জামাতকে দোয়ার আহ্বান জানান সম্প্রতি বাংলাদেশের বার্ষিক জলসা যা আহমদনগরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেখানে নাম সর্বস্ব ওলামারা অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আহমদীদের ঘর বাড়ি ও দোকানপাট ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় এবং লুটপাট করে তারা কয়েকজন আহমদিকে আহত করেছে হুজুর দোয়া করেন আল্লাহ তালা অবস্থার দ্রুত উন্নতি করুন আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত ও পরিপূর্ণ আরোগ্য দান করুন এবং তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে দিন পরবর্তীতে জলসার যে তারিখে নির্ধারিত হোক তারা যেন শান্তিপূর্ণভাবে তা সম্পন্ন করতে পারেন এজন্য হুজুর নিখিল বিশ্ব আহমদিয়া জামাতকে দোয়ার অনুরোধ করেন বেশি এদিকে হুজুর পাকিস্তানের সৌদিয়া সাদিকা বেগম সাহেবার গায়েবার জানাজার ঘোষণা দেন যিনি দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামের মোবালিক ইনচার্জ মোকারম লাইক আহমদ মোশতাক সাহেবের মা এবং মোকারম শেখ মুজফর আহমদ সাহেবের সহধর্মিনী ছিলেন গত পহেলা ফেব্রুয়ারি চুয়াত্তর বছর বয়সে তিনি ইন্তেকাল করেন ইন্নালিল্লাহ বা ইন্নালিহ রাজুন হুজুর মরহুমার অসাধারণ গুণাবলী তুলে ধরে তার সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন এবং তার পদমর্যাদা উন্নতির জন্য দোয়া করেন এবং আনতে তার গায়েবানা জানাজা পড়ান প্রিয় শ্রোতা মণ্ডলী হুজুর খোদবার সম্পূর্ণ শোনার কখনই কোনো বিকল্প নেই আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খোদবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খোদবাটি শোনার অনুরোধ রইল হুজুরের খোদবাটি পুরো শুনতে পাবেন আমাদের এমটিএ নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ W W W dot MTA dot TV এবং আমাদের website W W W dot Ahmadiyya Bangla dot অর্গে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ধন্যবাদ মৌলানা আহমদ তারেক মুবাসের সাহেব চয়নকৃত অংশটুকু আমাদের সামনে উপস্থাপন করার জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি শুনতে পাচ্ছেন একশো দশমিক সাত এফ এম তরঙ্গে অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন এই নাম্বারে four one six four one zero six five two two অথবা টোল ফ্রি নাম্বারে one eight five five four one zero six five two two যারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি শুনতে পাচ্ছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে চলুন মূল অনুষ্ঠানের দিকে চলে যাই অনুষ্ঠানের শুরুতেই আমি বিজ্ঞ আলোচকবৃন্দদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় জনাব তৌহিদুল ইসলাম সাহেব শ্রদ্ধেয় জনাব মৌলানা মোহাম্মদ সোলামেন সাহেব শ্রদ্ধেয় জনাব মৌলানা ইনামুর রহমান সাহেব আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ যেভাবে আমি বলেছি আজ আমরা কথা বলবো এমন এক মহামানবের সম্বন্ধে যার কথা হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহাসাল্লাম স্বয়ং বলে গিয়েছেন তিনি বলেন ইসলাম যখন চরম হতাশায় পরিণত হবে তখন মসিহ আবির্ভূত হবেন আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল এই যে সেই মসির এক পুত্র সন্তান হবেন যিনি অনেক আধ্যাত্মিক এবং পবিত্র এবং প্রতিশ্রুতিপ্রাপ্ত হবেন সেই মসির মহান পুত্রকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহাসাল্লাম মুসলেহ বলে গিয়েছেন মুসলেহ শব্দের বাংলা অর্থ হচ্ছে সংস্কারক তিনি বলেন ইয়াতা জাভাজ ওয়া ইউলাদ লাহু প্রতিষ্ঠিত মসিহ মাউদ আলাইসাল্লাতুয়াসাল্লাম বিবাহিত হবেন এবং তার সন্তান হবে এটা একটি বিশেষ প্রকৃতির বিবাহের ইঙ্গিত ছিল এবং এর মাধ্যমে আল্লাহ তালা তাকে এমন এক সন্তান দান করবেন যিনি মসিহ মাউদ আলাহ সাল্লামকে মিশন বহন করবেন এবং তার সহযোগিতা প্রদান করবেন তো এই রকম আরও অনেক ভবিষ্যৎবাণী আছে এই প্রসঙ্গে আমি এই প্রথমেই যেতে চাই আমাদের বিজ্ঞ আলোচকদের কাছে জনাব তহিদুল ইসলাম সাহেবের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে হজরত মুসলিম মাহমুদ আলাহ সাল্লা রাজাল্লাহ তাল্লাহ আনহু সংক্রান্ত ভবিষ্যৎবাণী যত যে ভবিষ্যৎবাণী আমি একটি পড়ে শুনিয়েছি আরও অনেক ভবিষ্যৎবাণী রয়েছে এর গুরুত্ব ও প্রেক্ষাপট যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বর্ণনা করেন ধন্যবাদ রিঙ্কক সাহেব সর্বপ্রথম যারা রেডিও আহমদিয়ার অনুষ্ঠান শুনছেন কানাডা বা পৃথিবীর অন্যত্র সবাইকে আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনি বলে দিয়েছেন যে মুসলিমাউদ যে কথার অর্থ যে প্রতিশ্রুত সংস্কারক যিনি জামাতে আমাদের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশিরুদ্দিন মাহমুদ আহমদ এবং আপনি মহানবী সাল্লাহামের যে ভবিষ্যৎবাণী ছিল তার সম্বন্ধে সেটা বলে দিয়েছেন এমনকি যে মুসলমানদের অন্যান্য মুসলমানরা যেমন বিশিষ্ট মুসলিম সাধক হজরত নিয়ামতুল্লাহ শাহ আলী অলি হজরত ইমাম মাহাদি সম্বন্ধে ভবিষ্যৎবাণী কর্তৃকে বলেছেন যখন তার কার্যকাল সমাপ্ত হবে তখন তার এক পুত্র তারা প্রকৃত আধ্যাত্মিক উত্তরাধিকারী হবেন এমনকি হাজারো বছরের পুরনো ইহুদিদের ধর্মীয় পুস্তক তালমুদে বলা হয়েছে the Messiah will die and his kingdom descends to his son and grandson এভাবে মুসলিম মুসলিমাউদ যে ব্যক্তিত্ব তা মুসলিম মাহুদ বা ইমাম মাহাদের সাথে অতপ্রতভাবে জড়িত তো ইমা হজরত ইমাম মাদি হজরত মির্জা গোলাম আহমদ আলাইসাল্লাম আঠারোশো বিরাশি সনে তার বিখ্যাত বারাহানি আহমদের পুস্তকে প্রকাশনা আরম্ভ করেন তো এই পুস্তকে তিনি পবিত্র কোরআন ও মহানবীর সত্যতার সুনির্দিষ্ট প্রমাণ করেন এবং বলেন যে ইসলামই জীবন্ত ধর্ম এবং একমাত্র ইসলাম ধর্মই আল্লাহ তালের অস্তিত্বের জ্বলন্ত নিদর্শন এখনও প্রদর্শন করা করা সম্ভব এবং করা হচ্ছে তার এই ঘোষণা এবং চ্যালেঞ্জে ধর্মজগতে আলোড়নের সৃষ্টি হয় এরকম সময়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে নবীদের চিরায়িত সুন্নত অনুযায়ী তিনি চিল্লা করবেন অর্থাৎ চল্লিশ দিন নির্জনে ইবাদত করবেন এবং তার দাবির সপক্ষে বিশেষ নিদর্শনের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন আঠারোশো ছিয়াশি সনের শুরুর দিকে তিনি ভারতের পাঞ্জাবের হুশিয়ারপুরে লোকচক্ষুর অন্তরালে দিবারাত দিবারাত দোয়া এবং ইবাদতে মশগুল থাকেন চল্লিশ দিন ধরে এ সময় বিশে ফেব্রুয়ারি তারিখে আল্লাহ তালা তাকে বিশেষ বিশেষ সুসংবাদমূলক ভবিষ্যৎবাণী প্রদান করেন সময়ের দিকে লক্ষ্য রেখে আমি এই ভবিষ্যৎবাণীর কতগুলো উল্লেখযোগ্য অংশ তুলে ধরব আল্লাহ তালা আল্লাহ তালা হাজরত মির্জা গুলাম আহমদ ইমাম মাদ আল ইসলামকে সম্বোধন করে বলছেন আমি তোমাকে একটি রহমতের নিদর্শন দিচ্ছি যার জন্য তুমি আমার নিকট প্রার্থনা করে করেছ আমি তোমার কাতর প্রার্থনা শ্রবণ করেছি এবং দোয়া কবুল করেছে তোমার সফর তোমার জন্য মোবরক করেছে সুতরাং তোমাকে কুদরত রহমত ও নৈকটে নিদর্শন প্রদর্শন করা হচ্ছে বিজয়ের চাবি তুমি লাভ করছো হে বিজয়ী তোমার প্রতি সালাম খোদা ইয়া বলছেন যেন যারা জীবন চায় তারা মৃত্যু হতে রক্ষা পায় এবং যারা কবরে আছে তারা যেন কবরতে বের হয়ে আসে যেন ইসলামের মর্যাদা এবং আল্লাহ কালামের সম্মান প্রতিষ্ঠিত হয় এবং সত্য তার বরকৎস উপস্থিত হয় অসত্য আর মঙ্গল সহ চলে যায় মানুষ যেন বুঝতে পারে আমি কাজের যা চাই যা চাই করি আর বুঝতে পারে আমি তোমার সঙ্গে আছি তাল্লা তালা অত মুসলিম মহম্মদ আল ইসলামকে আরও আরও বলেন এ ভবিষ্যৎবাণী উল্লেখ করেছেন সুতরাং তুমি এই সুসংবাদ গ্রহণ করো যে এক প্রতাপশালী পবিত্র পুত্র তোমাকে দেওয়া হবে এই ছেলে তোমারই রক্ত তোমারই সন্তান হতে হবে সন্তান হবে সুশ্রী পবিত্র পুত্র তোমার মেহমান আসছে তার অন্য নাম এম মানুয়েল ও বসির তাকে পবিত্র আত্মা দেওয়া হচ্ছে সে কলুষতাতে পবিত্র সে আল্লাহর জ্যোতি মোবারক সে যে আসমান হতে আসে তার সঙ্গে ফজল সে প্রভাব প্রতাপ ও ঐশ্বর্যের অধিকারী তার আগমন দ্বারা এবং তার মসিহি নফস দ্বারা বহু লোককে বহু লোককে সে মুক্ত করবে সে কলেমতুল্য খোদার রহমত গাইরত তাকে আপন কলেমা দ্বারা প্রেরণ করেছেন তো সে ব্যক্তিত্বর আর গুণাবলী সম্বন্ধে আল্লাহ তালা ভবিষ্যৎবাণী উল্লেখ করেছেন যে সে অতিশয় মেধাবী ও বুদ্ধিমান হবে সে অত্যন্ত গম্ভীর চিত্ত এবং পার্থিব আধ্যাত্মিক জ্ঞানে পূর্ণ হবে সোমবার শুভ সোমবার পরিশেষে এই ভবিষ্যৎবাণী শেষের দিকে আল্লাহ তালা বলেন আমি তার মধ্যে আমার রু দান করবো সে সে শীঘ্র শীঘ্র বেড়ে উঠবে দুনিয়া বন্দীদের মুক্তির কারণ হবে পৃথিবীর কোনায় কোনায় সে খ্যাতি লাভ করবে এবং তার নিকট হতে বিভিন্ন জাতি বরকত লাভ করবে তবে এখানে উল্লেখ উল্লেখ্য যে এই ভবিষ্যৎবাণীতে ইমাম মাহাদি আলাইসালামকে আল্লাহ তালা জানিয়েছেন যে তার যে প্রতিশ্রুত পুত্র তার বাউন্নটি বিশেষ গুণ গুণ হবে এই ভবিষ্যৎবাণী মানে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য যে কেউ বলতে পারে যে তার এক সন্তান হবে কিন্তু কেউ নির্দিষ্ট করে বলতে পারে না যে তার সন্তান কতগুলো নির্দিষ্ট গুণের অধিকারী হবে এবং পৃথিবীতে খ্যাতি লাভ করবে এমনকি সোমবারে এই সন্তান জন্ম নেবেন এ কথা বলা হয়েছে ভবিষ্যৎবাণীতে সুতরাং এই ভবিষ্যৎবাণী একাধারে আল্লাহ তালার অস্তিত্ব মহানবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম ও হজরত ইমাম মাহাদি আসলামের সত্যতা পরিচয়ক আর এজন্যই তা এত গুরুত্ববহ ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব তহিদুল ইসলাম সাহেব মহান আল্লাহ তালা আউদ আলাই সাল্লাতামকে পবিত্র কোরআন সম্পর্কে গভীর আধ্যাত্মিক জ্ঞান ও বুদ্ধি দান করেছিলেন যা সেই ভবিষ্যৎবাণীকে পূর্ণতা দান করে যার মাধ্যমে ইসলামের গৌরব ও কোরআনের মর্যাদা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় শুধু শ্রোতামণ্ডলী আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন একশো দশমিক সাত এফ এম তরঙ্গে আপনারা যদি আমাদেরকে প্রশ্ন করতে চান আপনাদেরকে প্রশ্ন করতে পারেন four one six four one zero six five two two toll free number one eight five five four one zero six five two two অনুষ্ঠানের এই পর্যায়ে আমি যেতে চাচ্ছি আমাদের আরেকজন বিজ্ঞ আলোচক জনাব মৌলানা ইনামুর রহমান সাহেব মৌলানা ইনামুর রহমান সাহেব আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে হজরত মুসলিম আহদ রাজাল্লাহ তালা আনহু পবিত্র কোরআন মজিদের কি ধরনের সেবা করে গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ প্রশ্নটির জন্য হজরত মুসলিম আউদ রাজিল্লাহ কোরআন মজিদের কি ধরনের সেবা করে গেছেন এটা ওনার সেবা তো অনেক ব্যাপক বিস্তৃত আমি অল্প ভাষায় কিছুটা আলাপ করব শুধু যে উনি প্রতি শনিবার মহিলাদেরকে কোরআনের দরজ দিতেন এছাড়া পুরুষদেরকে কোরআনের দরজ দিতেন যেখানে তিনি কোরআনের যে বিভিন্ন বিভিন্ন ধরনের জ্ঞান সেটা মানুষকে দিতেন এছাড়া তার তার খেলাফতের আমলে অনেক কোরআন পাবলিশ হয়েছে এবং বিভিন্ন আমাদের জামাতে যে যারা আলেম রয়েছেন তাদের মাধ্যমে কোরআনকে আরো ব্যাপকভাবে বিস্তৃত দেওয়া হয়েছে এবং কোরআনের জ্ঞানকে আরো প্রসার দেওয়া হয়েছে এছাড়া তার ব্যক্তিগতভাবে যে একটি বড় সেবা তিনি কোরআনকে করেছেন সেটি হচ্ছে তার বিখ্যাত তফসিরের বই তার নাম হচ্ছে আপনার তফসিরে কবির তফসির কবির নামে পরিচিত বই এটি দশ খণ্ডে বিভক্ত এই বইটি এবং প্রত্যেকটি খণ্ডে আপনার এক হাজার পৃষ্ঠার মতো রয়েছে তো এই যে কেউ এই বইটার পড়বে সে বুঝতে পারবে যে তিনি কত ব্যাপক ভাবে এটার জন্য তিনি পড়ালেখা করেছেন এবং তিনি রিসার্চ করেছেন এবং কোরআনে শেষে তত্ত্ব নিহিত জ্ঞান তিনি দিয়েছেন দুনিয়ার সামনে রেখেছেন এবং পৃথিবীর সামনে তিনি দিয়েছেন যেটা এর আগে কোনো তফসির কারক এরকম জ্ঞান দিতে পারেননি তো আপনি যদি আর বাকি অন্যান্য সেবা তার আমরা যদি গণনায় নাও আনি শুধু তার তসি যেটি দশ খণ্ডে বিভক্ত সেটিকে যদি আমরা দেখি এবং সেটা কেউ যদি পর্যালোচনা করে তাহলে বুঝতে পারবে যে তিনি কিভাবে ইসলামের এবং কোরআনের যে তত্ত্ব জ্ঞান তাকে তিনি কিভাবে প্রসার এবং প্রচার করেছেন ধন্যবাদ মৌলানা ইনামুর রহমান সাহেব শুনছিলাম আপনার কথা এই মুহূর্তে শ্রোতামণ্ডলী আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসব আপনাদের সামনে আমাদের সাথেই থাকুন একশো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 পর আমরা আবারও ফিরে এসেছি আমাদের এই অনুষ্ঠানে সরাসরি অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য শ্রোতামণ্ডলী আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছি একশো দশমিক সাত এফ এম তরঙ্গে আমাদেরকে প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারেন সরাসরি ফোন করার ঠিকানা four one six four one zero six five two two এবং toll free number one eight five five four one zero six five two two বিরতিতে যাবার আগে আমি আমাদের স্টুডিওতে আমি শ্রদ্ধেয় জনাব তহিদুল ইসলাম সাহেবের সাথে একটু কথা বলছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে তিনি তার কাছে আরও কিছু মূল্যবান কিছু বক্তব্য রয়েছে হজরত মুসলিম মাহমুদ আল ইসলামের পবিত্র কোরআনের কি ধরনের সেবা করেছেন সেই সম্পর্কে তহিদুল ইসলাম সাহেব যদি আপনি এই সম্পর্কে কিছু বক্তব্য দিতেন ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য আমি শুধুমাত্র কয়েকটি পয়েন্ট এখানে অ্যাড করব আমাদের শ্রদ্ধে এনামুর রহমান সাহেবের সাথে হজরত মুসলিম মাহমুদ মির্জা বসিরুদ্দিন মাহমুদ আহমদ সাহেব আনু উনি দাবি করেছেন যে ওনাকে ফেরেস্তা তাকে কোরআন শরীফের তফসির শিখিয়েছেন এবং তার ছোটোবেলা থেকে ওনার ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন ছিল না উনি পড়াশোনায় ক্লাস টেনের পরে ক্লাস টেন বা যেখানে ম্যাট্রিক পরীক্ষা বলা হয় ভারত উপমহাদেশে তার গণ্ডীয় পের হতে পার হতে পার হতে পারেননি তারপর তারপরও তিনি বলেছেন যে তার যে জ্ঞান সব আল্লাহ তালা তাকে শিখিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে এবং তিনি ইভেন তিনি এবং যারা অন্যান্য যারা বিজ্ঞানী এবং বিভিন্ন যারা আধুনিক মানুষক লোক যারা কোরআন এবং ধর্মের বিরুদ্ধে আপত্তি করে তিনি তাদের সকল আপত্তির দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন পবিত্র কোরআনের জ্ঞানের আলোকে পবিত্র কোরআনের প্রতি তার ছিল গভীর ভালোবাসা এখন আধুনিক শিক্ষা থেকে যারা শিক্ষিত তাদের মধ্যে অনেক আপত্তি থাকে ধর্মের ব্যাপারে এইসব বিষয়ে তিনি কোরআন শরীফের আলোকে উত্তর দিয়েছেন এবং কোরআন শরীফের এমন ব্যাখ্যা এবং বিষয় উপস্থাপন করেছেন যা পৃথিবীর মানুষের নিকট ছিল অজানা পবিত্র কোরআনের ট্রান্সলেশন বা অনুবাদ বিভিন্ন ভাষায় প্রচারের জন্য তিনি বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন ভাষায় তার সময় তার খেলাফতকালে তার তার হাত ধরেই অনুবাদের কার্যক্রম আরম্ভ হয় তো সংক্ষেপে আমি একটু পয়েন্ট অ্যাড করলাম ধন্যবাদ জনাব শ্রদ্ধেয় তহিদুল ইসলাম সাহেব অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আবার ফিরে যেতে চাচ্ছি মৌলানা ইনামুর রহমান সাহেবের কাছে মৌলানা ইনামুর রহমান সাহেব আমরা জানি হজরত মুসলিম মাহমুদ রাজিয়াল্লাহ তালাহু ইসলামের খেলাফত ব্যবস্থার সুদৃঢ় করেছেন এবং এই প্রসারে যেই যেই ভূমিকা তিনি পালন করেছেন এই ব্যাপারে যদি আপনি কিছুটা আলোকপাত করেন ধন্যবাদ হজরত মুসলিম মাউদ রাজিল্লা তালানহ খেলাফত ব্যবস্থা সুদৃঢ়করণের লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নেন তার মধ্যে একটা তো প্রথমত তিনি আহমদিদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আর্থিক ব্যবস্থাকে দৃঢ় করার জন্য তাহরিকে জাদিদ এবং ওয়াকফে জাদিদ নামে দুটি স্কিম শুরু করেন আর ওয়াকফে জাদিদের উদ্দেশ্য ছিল হচ্ছে গ্রাম গঞ্জে অথবা মফস্বলে যেসব আহমদি রয়েছেন তাদের কে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি আহমদিয়াতের প্রচার এবং প্রসার যেন সেসব গ্রামাঞ্চলে করা হয় অপরদিকে তাহরিকে জাদিদে উদ্দেশ্য ছিল হচ্ছে তাহরিকে জাদিদ অর্থ অর্থ হচ্ছে একটু আপনি আমি শ্রোতাদের জন্য বলে দিই যে তাহরিকে জাদিদের অনুযায়ী প্রত্যেক আহমদিকে কিছু না কিছু অবশ্যই আর্থিকভাবে অনুদান দেওয়া দিতে হয় এবং তাদেরকে আর্থিক কুরবানি করতে হয় আর এই কুরবানির টাকাটা যায় পাকিস্তান ছাড়া তখন যেহেতু আমাদের আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্র ছিল পাকিস্তানে তো পাকিস্তান ছাড়া পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ইসলামের প্রচার এবং প্রসার ছিল আসল লক্ষ্য প্রধান লক্ষ্য ছিল তাহরিকে জাদিদের সেই কুরবানির আর সে টাকাগুলো বিভিন্ন দেশে এখনো আমাদের যে বিভিন্ন দেশে ধর্মীয় কার্যক্রম চলছে এবং আমাদের বিভিন্ন খাতে পয়সা আমরা টাকা খরচ করছি সেসব তারিখে জাদিদের মাধ্যমে আমরা পুরা করে থাকি এবং তারিখে জাদিদের লক্ষ্য ছিল হচ্ছে পাকিস্তান ছাড়া বিশ্বব্যাপী যে কোনো জায়গায় ইসলামের প্রচার এবং প্রসার এছাড়া এই দুটি তাহরিকে জাদিদ এবং ওয়াকফ জাদিদ এই দুটি কুরবানি ব্যবস্থার মাধ্যমে তিনি আমাদের জামাতের আর্থিক ব্যবস্থাকে সুদৃঢ় করেন এছাড়া তিনি যে নেক্সট জেনারেশনকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার যে আরেকটি পদক্ষেপ নেন সেটা হচ্ছে বালকদের জন্য তিনি আতফালুল আহমদিয়া নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং বালিকাদের জন্য নাসরাতুল আহমদিয়া নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন পাশাপাশি যুবকদের জন্য খোদামুল আহমদিয়া এবং চল্লিশের ঊর্ধ্বে যেসব পুরুষ হয়েছেন তাদের জন্য আনসারুল্লাহ প্রতিষ্ঠা করেন এর পাশাপাশি তিনি মহিলাদের জন্য তাদেরকেও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং ইসলামের যে রীতিনীতিগুলো রয়েছে সেগুলো অন্যদের মাঝে প্রচার ও প্রসার করার জন্য তিনি লাগনা ইমাল্লা নামের একটি প্রতিষ্ঠান উনি শুরু করেন এটি ছিল এটি পাঁচটি বিভিন্ন এজ গ্রুপের জন্য তিনি এরকম করেন প্রতিষ্ঠা করেন গ্রুপ আর তার লক্ষ্যই ছিল যে যেন আমরা নেক্সট জেনারেশনকে ইসলামের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষায় যেন আমরা শিক্ষিত করতে পারি এবং ইসলামের যে রীতিনীতি রয়েছে সেগুলোতে যেন আমরা তাদেরকে বজায় এবং বজায় করে তাদেরকে আমি আমরা স্ট্যাবলিশ করে দিতে পারি এরপরে তিনি যে তৃতীয় পদক্ষেপ নিয়েছেন খেলাফতকে সুদৃঢ় করার সেটি হচ্ছে তিনি খেলাফত নির্বাচন কমিটি প্রচলন করেন এবং তার এর যত রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো তিনি নির্ধারণ করেন যদিও পরবর্তীতে আপনার পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী পরের খোলাফা যারা ছিলেন তারা এর কমিটির যে রুলস এন্ড রেগুলেশন সেগুলোতে তারা পরিবর্তন করেছেন কিন্তু এটা যে প্রথম এটা শুরু করেন হজরত মুসলিম মাউদ রাজিল্লাহ তালানহ এবং এর কমিটির মেন উদ্দেশ্য একদম প্রধান লক্ষ্য এটাই যে যদি কোনো যখন একজন খলিফা মারা যান তখন তার অনুপস্থিতিতে অন্য আরেকজন খলিফাকে নির্বাচন কিভাবে করা হবে কারা কারা সে কমিটি সদস্য হবেন এবং সব ধরনের রুলস এন্ড রেগুলেশন তিনি শুরু করে যান এভাবে খেলাফত ব্যবস্থাকে তিনি সর্বপ্রকারে সুদৃঢ় করে যান ধন্যবাদ ধন্যবাদ জনাব জনাব ইনামুর রহমান সাহেব আমি দেখতে পাচ্ছি জনাব তহিদুল ইসলাম সাহেব কিছুটা অ্যাড করতে চাচ্ছেন এই ব্যাপারে যদি কিছু বলতেন ধন্যবাদ আমি জাস্ট একটু বেশি অ্যাড করতে চাই যে খেলাফতের সাথে মজলিসের সুরা বা পরামর্শ পরামর্শ সভা পরামর্শ প্রতিষ্ঠানের অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা ইসলামের প্রাথমিক যুগে দেখি ইসলামের প্রাথমিক যুগে মহানবী সাল্লামের যে খলিফারা তাদেরও পরামর্শ কমিটি ছিল একইভাবে হজরত মুসলিমও যিনি জামাতের দ্বিতীয় খলিফা তিনি প্রাতিষ্ঠানিকভাবে জামাতে মজলিস মুশাবরাত বা সুরা কমিটি প্রারম্ভ করেন উনিশশো বাইশ সনে তিনি মজলিস সুরা সুরা প্রবর্তন করেন এখানে জামাতের বিভিন্ন আমদিয়া মুসলিম জামাতের বিভিন্ন স্তরের থেকে নির্বাচিত প্রতিনিধিরা একত্র হয় এবং তারা ব্যাপক আলোচনা ব্যাপক দীর্ঘ আলোচনা করে তারা খলিফাকে তারা সাজেশন দেয় বা তাদের বা কোনো বিষয়ে পরামর্শ দেয় এবং এই এটা খুব এমনভাবে এই এই ব্যবস্থা ব্যবস্থাপনাটা জামাতা আহমদিয়াতে মুসলিম মাহমুদ খুব সুন্দরভাবে তিনি চালু করেছেন যে জামাতের প্রতিটি অঙ্গ সংগঠন যে এনামুল রহমান সাহেব বললেন যে খোদ্দামুল আহমদিয়া যুবকদের সংগঠন বা মহিলাদের সংগঠন প্রত্যেক সংগঠনে এরকম পরামর্শ কমিটির প্রচলন আছে একইভাবে জামাতের প্রতিটি জামাতের যে দেশ বিভিন্ন দেশে তাদের কেন্দ্রীয়ভাবেও এই পরামর্শ কমিটির প্রচলন আছে এবং তারা প্রতি বছর নির্ধারিত সময় একত্র হয়ে তারা পরামর্শ প্রদান করে এবং তা খলিফার নিকট পৌঁছে এবং খলিফা তাদের পরামর্শের আলোকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন কিভাবে জামাত এবং ইসলাম আহমদিয়াতকে কীভাবে প্রসার করানো যায় ধন্যবাদ ধন্যবাদ জনাব তহিদুল ইসলাম সাহেব আমি এর সাথে আরেকটু জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে মুসলিম মাহুদ রাজাল্লাহ তালা আনহু উনি সদর আঞ্জুমান আহমদিয়া কাদিয়ানের কিছু কিছু ব্যবস্থাপনা যেটা আরেকটু এক্সটেন্ড করেছিলেন যে যেটা সেন্ট্রাল এবং রিজিনাল আঞ্জুমান তিনি স্থাপিত করেছিলেন যাতে জামাত সেই সময় ভালোভাবে ফাংশন করতে পারে তার মধ্যে কিছু কিছু নাজারাত উনি এস্টাবলিশ করেছিলেন সেই সময় যেমন নাজারাত দাওয়াত তাবলিগ তালিম উমরে আমা বায়তুল মাল নাজারাত উলিয়া এই সমস্ত জিনিস ওনার নিজস্ব নিজে সেই সেগুলো সৃষ্টি করে গিয়েছিলেন যে সময় যাতে জামাত খুব ভালোভাবে ফাংশন করতে পারে শ্রুতি শ্রোতামণ্ডলী অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরেকটি ছোট্ট বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন বিরতির পর আবার ফিরে আসব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গোলাপের ফুল গো তুমি মোহাম্মদ রসুল গোলাপের ফুল গো তুমি মোহাম্মদ রসুল আমি নারী নয়ন মনি নয়নের পুতুল গোলাপের ফুল গো তুমি মোহাম্মদ রসুল আমি নারী নয়ন মনি নয়নের পুতুল গোলাপের ফুল গো তুমি মোহাম্মদ রসুল ত্রিভুবনে আর এমন কেহ নাই তার সমতুল ত্রিভুবনে আর এমন কেহ নাই তার সমতুল সে যে মদের প্রিয় নবী মোহাম্মদ রসুল সে যে মদের প্রিয় নবী মোহাম্মদ রসুল তুমি যদি না আসিতে রইত আধার সবই রইত আধার রইত আধার তোমারি নূরের আলোয় দুনিয়া আকুল গোলাপের ফুল গো তুমি মোহাম্মদ রসুল আমে নারী নয়ন মনি নয়নের পুতুল গোলাপের ফুল গো তুমি মোহাম্মদ রসুল अल्लाह छाड़ा दूसरा यार माबुद के हो नमार अल्लाह छाड़ा दूसरा यार माबुद के हो नमार मोहम्मद मुस्तफा तहार পিয়ারা রসুল মোহাম্মদ মুস্তফা তাহার পিয়ারা রসুল লাইলাহাইল্লাহ মোহাম্মদ রসুল আমিনার নয়ন মনি নয়নের পুতুল গোলাপের ফুল গো তুমি মোহাম্মদ রসুল গোলাপের ফুল গো তুমি মোহাম্মদ রসুল আমি নার নয়ন মনি নয়নের পুতুল গোলাপের ফুল গো তুমি মোহাম্মদ রসুল গোলাপের ফুল গো তুমি মোহাম্মদ রসুল কাদিয়ানের ফুল বাগিচা একটি গোলাপ ফুটেছে প্রাণ মাতানো সৌরভেতার প্রাণ মাতানো সৌরভেতার বিশ্ববাসী মেতেছে কাদিয়ানের ফুল বাগিচায় একটি গোলাপ ফুটেছে পদ্ম জবা জুই শেফালি এসবেরই কথা বলি পদ্ম জবা জুই শেফালি এসবেরই কথা বলি বেলবকুলার অপরাজিতা তার কাছে হার মেনেছে কাদিয়ানের ফুল বাগিচায় শুধু শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবরকাতুহ বিরতির পর আমি রিঙ্কি হক আবার ফেরত এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম হজরত মুসলিম মাউদ আলাহ সাল্লাতু আসসালাম যিনি আমাদের দ্বিতীয় খলিফা ছিলেন শ্রুতি শ্রোতামণ্ডলদের জ্ঞাতার্থে আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের এই খলিফা বাউন্ন বছর খেলাফত পেয়েছিলেন আল্লাহর রহমতে হজরত মুসলিম রাজিল্লা তালা আনহর ইসলামের খেলাফতের যেই ভূমিকা এবং তার যে প্রসার যে ভূমিকা পালন করেছেন মৌলানা ইনামুর রহমান সাহেব তার কিছুটা বক্তব্য প্রদান করলেন তার মধ্যে তিনি আনসারুল্লাহর কথা বলেছেন যে যারা চল্লিশ বছরের ঊর্ধ্বে খোদ্দামুল আহমদিয়ার কথা বলেছেন যারা চল্লিশ বছরের নিচে আতফালুল আহমদিয়া যারা পনেরো বছরের নিচে এবং লাজনাই মাইল্লা যারা মহিলাদের এবং যারা ইয়াং মেয়ের যারা আছে তাদের জন্য নাসিরাতুল আহমদিয়ার গঠনের কথা বললেন এই মুহূর্তে আমি ফেরত যাচ্ছি আবার মৌলানা জনাব ইনামুর রহমান শ্রদ্ধ ইনামুর রহমান সাহেবের কাছে আমরা জানি কাশ্মীর ইস্যুসহ উপমহাদেশে মুসলমানদের স্বার্থ রক্ষায় ও হজরত মোহাম্মদ হজরত মুসলিম মাহমুদ রাজাল্লাহ তালা আনহু অগ্রণী ভূমিকা পালন করেছেন এই ব্যাপারে তার কিছু পদক্ষেপের কথা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি বক্তব্য রাখবেন ধন্যবাদ শুধু প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই যে শুধু কাশ্মীর ইস্যুতে নয় বরং হজরত মুসলিম যখনই বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানদের স্বার্থের ব্যাপারে তাদের অধিকার রক্ষার ব্যাপারে যখনই কোনো তার তিনি সুযোগ পেয়েছেন তিনি অবশ্যই মুসলমানদের জন্য কাজ করেছেন আর এটিও বলে রাখা জরুরি যে যে অল কাশ্মীর ইন্ডিয়ার তিনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন কিন্তু এটা জানা থাকা দরকার যে তিনি এই কাশ্মীর কমিটির প্রেসিডেন্ট তখন হয়েছেন যখন অবিভক্ত ভারতবর্ষের তখনও ভারত এবং পাকিস্তান আলাদা কোনো দেশ হয়নি বরং একই দেশ ছিল আর তখনকার যত গণ্যমান্য মুসলমান লিডার ছিলেন তাদের অনুরোধে এবং বারবার অনুরোধে তিনি এই কমিটির প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি তার দক্ষ হাতে তিনি সাথে কাজ করেন এই কমিটির সাথে এবং তার অধীনে প্রথমবারের মতো কাশ্মীর ডে পালন করা হয় এবং কাশ্মীরে এমন অনেক মুসলমান রয়েছিল যারা যারা যারা জেলে ছিল এবং তাদের জেল থেকে মুক্তির কারণ তিনি হয়েছিলেন এবং তার সুদৃঢ় লিডারশিপের কারণে এবং দক্ষ লিডারশিপের কারণে মুসল অনেক মুসলমান যারা কাশ্মীরে থাকার কারণে তারা তাদের অধিকার পাচ্ছিল না তার কারণে তিনি অধিকার পেয়ে যায় সেসব মুসলমানরা এছাড়া তিনি ফুরকান ফোর্স নামের একটি ফুরকান ব্যাটালিয়নের নামে একটি তিনি ফোর্স ফোর্স তিনি গঠন করেন যার উদ্দেশ্য ছিল যে পাকিস্তানি আর্মির সাথে তিনি মুসলমানদের কাশ্মীরে যারা মুসলমান রয়েছে নিপীড়িত এবং নির্যাতিত মুসলমান রয়েছে তাদের স্বাধীনতার জন্য সে ব্যাটালিয়ন কাজ করে এবং তারা চেষ্টা করে যেন মুসলমানদেরকে স্বাধীনতা মুসলমানরা স্বাধীনতা লাভ করে এছাড়া তিনি শুধু ভারতবর্ষের যেসব মুসলমান লিডার ছিল শুধু তারাই নয় বরং যে সে সময় গভর্নমেন্ট ইন্ডিয়া যেটি ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তারাও তার লিডারশিপের প্রশংসা করেছে এবং তারা শুরুতে এ ব্যাপারে সন্দেহ করছিল যে হয়তো হজরত মুসলিম মাহমুদ রাজিল্লাহ তালানহ কোন একটি এজিটেশন সৃষ্টি করার চেষ্টা করছেন সেখানে কিন্তু পরে তারা নিজেরাই সেটি তাদের ভুল বুঝতে পারে এবং এটি এখনো ব্রিটিশ লাইব্রেরিতে এইসব তথ্যগুলো রয়েছে এবং মানুষ আগে যে যেহেতু এগুলো সিক্রেট ছিল কিন্তু এখন এসব তথ্যগুলোকে পাবলিক করে দেওয়া হয়েছে এবং সেখানে লেখা রয়েছে যে হজরত মুসলিম আউদ্দাহ Mirza Bashiruddin Mahmud Ahmad head of Ahmad Muslim community তিনি কোন ধরনের কোনো আইন বিরোধী কাজ করেননি বরং তিনি আইনের ভিতরে থেকে মুসলমানদের অধিকারে সর্বাত্মক চেষ্টা করেছেন ধন্যবাদ ধন্যবাদ জনাব শ্রদ্ধেয় মৌলানা ইনামুর রহমান সাহেব আমি এই মুহূর্তে জনাব তহিদুল ইসলাম সাহেবের কাছে একটু যেতে চাচ্ছি জনাব তহিদুল ইসলাম সাহেব আপনি আমাদেরকে একটু বলুন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যে হজরত মুসলিম আহমদ মজা বসিরুদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসি যিনি তার চরিত্র কি রকম ছিলেন সেই সময় যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতেন এই বিষয়টি অত্যন্ত ব্যাপক তার তিনি বাউন্ন বছর খেলাপথে আসেন ছিলেন এবং তার যে কার্যক্রম তার বিভিন্নভাবে তার দেখা গেছে তো আমি তার চরিত্রে অত্যন্ত কিছু কিছু অংশ অত্যন্ত সংক্ষেপ আলোচনা এখানে তুলে ধরব খোদা প্রেমিক মাহমুদ যেহেতু তার যে মসিউদ্দিন মাহমুদ আহমদ তো ওনার ডাক নাম মাহমুদ মুসলিম আলাইসাল্লাম মাহমুদ বলে ডাকতেন হয়তো মুসলিম মাহমুদ সব কাজে আল্লাহ তালার নামে আরম্ভ করেন কোনো সমস্যা দেখা দিলে তিনি নিজে এবং জামাতকে ব্যাপকভাবে দোয়া করতে এবং নফল রোজা রাখা তাগিদ দেন তিনি বহু স্বপ্ন বর্ণনা করেছেন যার মধ্যে ভবিষ্যতের কথা ছিল সবের অনেকগুলো পূর্ণ হয়েছে বাকিগুলো নিশ্চয়ই পূর্ণ হবে তিনি খোদাতলার নিকটতে ওহি ইলহাম পাওয়ার দাবি করেছেন এবং এরকমভাবে আল্লাহ তালার ওহি ভিত্তিতে এবং কাশ্মের ভিত্তিতে তিনি উনিশশো চুয়াল্লিশ সনের আঠাশ ফেব্রুয়ারি তিনি দাবি করেন যে তিনি মুসিমদ ইসলামের সেই প্রতিষ্ঠিত পুত্র বা মুসলিম মানব প্রেমিক প্রত্যেক ধর্মের প্রধান লক্ষ্য হলো মানুষের সাথে ক্ষতি তোলা সম্পর্ককে দৃঢ় করা মানুষের মানুষের পরস্পর প্রয়োজন সম্পর্ক সৃষ্টি করা ইসলাম তথা আহমদের লক্ষ্য তাই মানুষের মানুষের মধুর সম্পর্ক সৃষ্টি করতে হলে মানুষের প্রতি প্রেম প্রীতি বিশ্বাস থাকা চাই অর্থাৎ মুসলিম আউদ ছিলেন মানব প্রেমের প্রতিমূর্তি তিনি বলেন মানুষকে কেন্দ্র করে বিরাট বিশ্বের সৃষ্টি কেন্দ্রকে বিচ্যুত স্থানচ্যুত করলে সৃষ্টির মধ্যে স্বাভাবিকভাবেই বিপর্যয় দেখা দেয় যাতে কেন্দ্রীয় স্থানচ্যুত স্থানচ্যুত না হয় তার জন্য মানুষকে মানুষের পূর্ণ মর্যাদা দিতে হবে ক্ষতার নৈকট্য লাভের অন্যতম উপায় হলো খ্যাতমতে খাল বা সৃষ্টির সেবা এজন্য অত মুসলিম আউদ তিনি যে আমাদের দিয়ে যে যুব সংগঠন তৈরি করেছেন খদ্দমুল আহমদিয়া তাদের তাদেরকে সাংগঠনিকভাবে খ্যাতমতে খালক বা সৃষ্টির জন্য সর্বদাই তাকে দিতেন জাতি জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে সেবা করতে সেবা করা যায় সাংগঠনিক সাংগঠনিক মাহমুদ হজরত বসুদ্দিন মাহমুদ আহমদ রাজাল্লাহন মাত্র পঁচিশ বছর বয়সে খেলাফতের গুরুদায়িত্ব বহন বহন করে বহন করতে নির্বাচিত হন এবং তারপর থেকে তিনি জামাতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিভিন্ন বিভিন্ন ধরনের স্কিম নেন এই কিছুটা অলরেডি এর মধ্যে আলোচনা করা হয়েছে তাই এটা আমি রিপিট করব না সাহিত্যিক তিনি অসংখ্য বই পুস্তক লিখে গেছেন তার একটা বিখ্যাত পুস্তক হলো আহমদিয়াত অর ট্রু ইসলাম যেটা তিনি লন্ডনে ওয়েমলি কনফারেন্স যেটা উনিশশো বাইশ বাইশ সনে হয় সে সময় তিনি ইসলামের পক্ষে তিনি ইসলাম ইসলামের পক্ষে লেকচার দেওয়ার জন্য আমন্ত্রিত হন এবং সেই অনুষ্ঠানের জন্য তিনি বইটি লিখেন যার যে বইটির নাম অর্থ হলো কি আহমদিয়াত বা পবিত্র আহমদিয়াত আর সত্যিকারের সত্যিকার ইসলাম রাজনৈতিক প্রজ্ঞা হয়তো আচ্ছা, মুসলিমাও তার ক্ষুদ্র জামাতকে যেভাবে চতুর্দিকে ঝড় ঝঞ্ঝাতে রক্ষা করে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়েছেন তাতে তার রাজনৈতিক প্রজ্ঞা বিশেষ পরিচয় পাওয়া যায় তাছাড়া তিনি সমস্ত মুসলিম জাহানের মঙ্গলের জন্য যখনই প্রয়োজন হয়েছে তখন সাধ্যমতো চেষ্টা করেছেন তিনি প্যালেস্টাইনের মুসলমানদের দাবির জন্য নানাভাবে প্রচেষ্টা করেছেন ভারতে মুসলমানদের দাবি দেওয়ার ব্যাপারে তার সর্বদে সর্বদাই প্রচেষ্টা ছিল এমনকি সাতচল্লিশ সনের যে পাকিস্তান বা ভারত আলাদা হয় সেই পাকিস্তান রাষ্ট্র সে পাকিস্তান সে পাকিস্তানের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার অবদান ছিল বক্তা বক্তা হিসেবে তিনি ছিলেন অতুলনীয় তার বহু বক্তৃতায় পুস্তক পুস্তিকাকে ছাপানো হয়েছে তিনি সাধারণত জুমার খোদবা পাঠ করেন উচ্চকাল খোদবা জ্ঞানের এবং ঐশী প্রেমের আকর বিশেষ তাছাড়া তিনি ঘন্টা পর ঘন্টা এক এক এক বিষয়ে বক্তৃতা দিয়ে দিয়ে যান শ্রোতারা তাতে বিরক্ত অনুভব অনুভব করেন না বরং কান পেতে নিঃশব্দে তার কথা শুনতেন প্রচারক মাহমুদ হয়তো মুসলিম মাহমুদ সম্বন্ধে একটি ভবিষ্যৎবাণী ছিল যে তার দ্বারা বিভিন্ন জগতের বিভিন্ন জাতি আশিসপূর্ণ হবে বস্তুত ইসলামের সুশীতল ছায়াতল কাউকে ডেকে আনা কাউকে ডেকে আনার চেয়ে বড় আশিসপূর্ণ কাজ আর কী হতে পারে হজরত মুসলিম আহদ ইসলাম প্রচারের জন্য ব্যাপকভাবে প্রচেষ্টা চালিয়েছেন তিনি দেশে বিদেশে মোবালেক এবং প্রচারকদের পাঠিয়েছেন তবে আরেকটি বিষয় আমি জাস্ট উল্লেখ করবো বিজ্ঞান প্রসারে মাহমুদ হজরত মির্জা বসরুদ্দিন মাহমুদ আহমদ একজন ধর্মীয় নেতা হলেও যে বিজ্ঞানকে কখনও অবহেলা করেননি হজরত ইমাম মাহাদ আলিয়াল্লাম বলেছিলেন বলেছেন ধর্ম হলো আল্লাহর বাণী আর বিশ্ব প্রকৃতি হলো তার কাজ তার কাজে এবং বাণীতে কখনোই কোনো অমিল থাকতে পারেন না এই মহাসত্যের প্রতিষ্ঠার জন্যই মুসলিম মাউদ উনিশশো একচল্লিশ সনে ফজলে অমর রিসার্চ সেন্টার স্থাপন করেন সে সময় অবিভক্ত ভারতে পাকিস্তান পাঞ্জাব পাঞ্জাবের কাদিয়ানে প্রতিষ্ঠিত এই গবেষণাটি পাক ভারত উপমহাদেশে একটি বিশিষ্ট স্থান দখল করেছিল মুসলিম ও জামাতের সদস্যদেরকে যুক্তিবাদ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও গবেষণার জন্য উৎস দিয়ে থাকেন সংক্ষেপে আমি এই কয়টি গুণের কথা বললাম এ বিষয়ে আসলে অসম মানে এ বিষয়ে অনেক ব্যাপক আলোচনা করা যায় ধন্যবাদ জনাব তহিদুল ইসলাম সাহেব অনেকগুলো ব্যাপার আপনি এই বিষয়ে এই ব্যাপারে উল্লেখ করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আমি আবার যেতে চাচ্ছি মৌলানা ইনামুর রহমান সাহেব যদি আপনি এই জনাব তহিদুল ইসলাম সাহেব যা বলেছেন ইসলামের প্রচার এবং প্রসারের ব্যাপারে এই ব্যাপারে যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান মৌলানা ইমান ইনামুর রহমান সাহেব কি আমাদের সাথে আছেন জি হ্যালো জি আপনি যদি আর কিছু অ্যাড করতে চান জনাব তহিদুল ইসলাম সাহেবের সাথে ইসলামের প্রচার এবং প্রসারের ব্যাপারে জি আমি এর আগে পূর্বে যে উল্লেখ করলাম যে তিনি তাহরিকে যদি স্কিম শুরু করেন এবং তার মেন লক্ষ্য ছিল এটি যে পাকিস্তান ছাড়া বিভিন্ন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ইসলামের প্রচার এবং প্রসার করা আর সেটারই আপনি এখন দেখতে পাচ্ছেন তার রেজাল্ট কি হয়েছে এখন এক দুইশোতে বেশি দেশে আমাদের মিশন সুদৃঢ়ভাবে রয়েছে মানে সুদৃঢ়ভাবে কায়েম রয়েছে এছাড়া তিনি জামে আহমদিয়া প্রতিষ্ঠা করেন জামে আহমদিয়ার অর্থ হচ্ছে আমি শ্রোতাদের জন্য একটু বলে দিই যে আমাদের ধর্মীয় পাঠশালা যেখান থেকে সাত বছরের কোর্স এবং একজন সেটা পাশ করার পরে সে জামাতের মোবাল্লিক হয়ে যান এবং তার মেইন উদ্দেশ্য থাকে যে ইসলামের প্রচার এবং প্রসার করা এর মাধ্যমে এখন যদি দেখা যায় এর সুদৃঢ় ফল কিভাবে হয়েছে যে বিভিন্ন দেশে বাংলাদেশ সহ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ইন্দোনেশিয়া তারপর আপনার ঘানা ইউকে কানাডা এবং জার্মানিতে আপনার জামে আহমদিয়া প্রতিষ্ঠিত রয়েছে এবং প্রতি বছর আপনার গড়ে দুইশোর বেশি মোবালেক এসব জামিয়া থেকে পাশ করে বের হচ্ছে আর তাদের মেন লক্ষ্য হচ্ছে ইসলামের প্রচার এবং প্রসার এবং হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের সঠিক শিক্ষাকে পৃথিবীর সামনে তুলে ধরা এছাড়া তার যুগে তিনি অন্যান্য দেশে মিশন হাউস অর্থাৎ বিভিন্ন মিশন হাউস তিনি প্রতিষ্ঠা করা শুরু করেন এবং সেখানে মুবাল্লেগ আমাদের যে জামাতের মুবাল্লেগ রয়েছেন তাদেরকে পাঠানো শুরু করেন এছাড়া তিনি আরেকটি অনেক বড় যেটি পদক্ষেপ নেন যেটি এখন আমরা সেটার ফল ভোগ করছি সেটা হলো ওয়াকফ করা অর্থাৎ জীবন উৎসর্গ করার যে একটা প্রচলন সেটি তিনি শুরু করেন যে আহমদিয়া মুসলিম জামাতের যেসব যুবক রয়েছে তারা যদি ইসলামের খেদমত করতে চান এবং ইসলামের সেবা করতে চান তারা জীবন উৎসর্গ করতে পারেন তারপরে জামাত অর্থাৎ আমাদের সংগঠন যেখানে তাকে কাজে যে সেবায় তাকে লাগাবে সেই সেবায় তিনি সেবা দান করবেন আর এভাবে তার কারণে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের জামাতে কয়েক হাজারের উপরে ওয়াকফিন রয়েছে অর্থাৎ জীবন উৎসর্গকারী রয়েছেন যারা নিবেদিত প্রাণ হয় প্রতিনিয়ত ইসলাম এবং আহমদিয়াতের সেবা করে যাচ্ছেন ধন্যবাদ জনাব ইনামুর রহমান সাহেব আপনার বক্তব্যের জন্য শ্রুতি শ্রোতা এই ছিল আমাদের আজকের এক ঘন্টার আয়োজন আমরা সেই মহান ব্যক্তির নিয়ে ব্যক্তিত্ব নিয়ে কথা বলেছি আজ আপনাদের জন্য আমাদের কাছে আমাদের আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের এই অনুষ্ঠান আমরা করে থাকি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হজরত প্রতিষ্ঠিত মসিহ মাহাদির প্রতিষ্ঠিত মসিহ মাহাদের যে আবির্ভূত হয়েছেন সেটা যাচাই বাছাই করে দেখুন কারো কথায় প্ররোচিত না হয় তৃতীয় কোনো হ্যাঁ। পক্ষের তৃতীয় কোনো পক্ষের কর্ণপাত না করে সরাসরি আল্লাহ তালার দরবারে জিজ্ঞেস করুন যে ইমাম মাহাদি হওয়ার দাবি করেছেন তিনি কি সত্য না মিথ্যা যদি আপনার মন পরিষ্কার হয় আল্লাহর পক্ষ থেকে আপনি যদি কোনো ইশারা পান এবং যদি আপনি বুঝতে পারেন হজরত মির্জা গোলাম আহমদ আলাহ সাল্লা সাল্লাম তথা প্রতিশ্রুত মসিহ মাহাদি সত্য তাহলে তার হাতে বয়াত গ্রহণ করুন আপনারা আমাদের আপনারা আজ আমাদের এই অনুষ্ঠান শুনেছেন ফোন করেছেন কি না আমি আমি এখনও বলতে পারছি না যদি ফোন করে থাকেন হয়তো আপনারা আপনাকে আমার আমরা সময় দিতে পারিনি অনুষ্ঠানকে প্রাণবন্ত করার চেষ্টা করেছেন বিজ্ঞ আলোচকবৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য এছাড়া পর্দার অন্তরালে যারা আজকে কাজ করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবার কাছে দোয়ার আবেদন করছি আল্লাহ তালা আমাদের সত্য বোঝার ও মানার তৌফিক দান করুন আমিন আপনাদের সবাইকে আগামী শনিবার রাত দশটার অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু علیکم ورحمۃ اللہ وبرکاتہ اعوذ باللہ من الشیطان الرجیم